ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি ছল ছল ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় আখি ছল ছল ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আমরাও আশা করি তাই তোমরা সবসময় ভালো থাকো তোমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আর আমাদের পরিকল্পনার ফসল নানান স্বাদের গানের পরিপূর্ণ ভিজুয়াল পরিবেশনা গাড়ি গাড়ি ফুল পাখিরা বিভিন্ন গীতিকার সুরকার ও শিল্পীদের গানে সমৃদ্ধ এ আয়োজন তোমাদের হৃদয়ে নাড়া দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ও হ্যাঁ এটি কিন্তু ফুলমেলা সিরিজের প্রথম ভিজুয়াল পরিবেশনা বন্ধুরা ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছুটে যায় চাঁদতারা কেন এত আলো ছড়ায় পৃথিবীর এত রং এত রূপ কে সৃষ্টি করেছেন চলো গানে গানে শুনি ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই পাতা কেন দোলে মন কেন ভোলে পাতা কেন দোলে মন কেন ভোলে বলো ফুল কেন ফোটে পাখি কেন গান নদী কেন ছোটে দূর সীমানার ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমানার কেন এত রং কেন এত ছবি কে কেছে কে কোন সে কবি কেন এত রং কেন এত ছবি কে কেছে কে কোন সে কবি তারাদের আলো কেন লাগে ভালো তারাদের আলো কেন লাগে ভালো চাঁদ কেন হাসে মমতা ছড়া বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমানার ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমানার নদী কেন ছোটে দূর সীমানার নদী কেন ছোটে দূর সীমানার নদী কেন ছোটে দূর সীমানার প্রিয় সাথীরা বিসমিল্লার গুরুত্ব অপরিসীম কাজের শুরুতে বিসমিল্লা বললে আল্লাহ সেই কাজে আমাদের সহায় হন সুতরাং পড়তে যাওয়া খেলতে যাওয়া ঘুমোতে যাওয়া ঘুম থেকে ওঠা সহ সকল কাজে আমাদেরকে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব আমি কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো কাজে কামার কো দেবেন আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা নামে কাজ শুরু করি আল্লাহ ঘুম থেকে উঠে যখন করবে উজু আল্লাহর নামে মন করবে রুজু ঘুম থেকে উঠে যখন করবে রুজু আল্লাহর নামে মন করবে রুজু ঘুম থেকে উঠে যখন করবে অজু আল্লাহর নামে মন করবে রুজু পড়তে কোরআন বলো বিসমিল্লাহ তবুট আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তবুন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন খাওয়া শুরুর আগে বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ স্কুলে যেতে বলো বিসমিল্লাহ খেলা শুরু কর বলে বিসমিল্লা স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা সারাদিন সব কাজে বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা পাবো নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট কামে বরকত দেবেন আল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ অতি অজগর আতি আম বন্ধুরা এভাবে বর্ণমালা তোমরা অনেক শিখেছি চলো না এবার একটু ভিন্নভাবে শিখি এবং তা গানে গানে অতি অজু করে আমি নামাজ পড়তে যাই অতি অজু করে আমি নামাজ পড়তে যাই অসীমা পার আল্লাহ ছাড়া আর তো মাবুদ নাই অসীমা পার আল্লাহ ছাড়া আর তো মাবুদ নাই অতি অজু করি আমি নামাজ পড়তে যাই অতি অজু করি আমি নামাজ পড়তে যাই পথে যাই এতে ইমান পাকা করে নবীর পথে যাই অসীম পার আল্লাহ ছাড়া আর তো মাবুদ নাই অসীমা পার আল্লাহ ছাড়া আর তো মাবুদ নাই অতি অজু করে আমি নামাজ পড়তে যাই অতি অজু করে আমি নামাজ পড়তে যাই দীর্ঘ হইতে ইট গাজে হয় উতে হয় উট দীর্ঘতে উষার আলো করবে সবাই লুট দীর্ঘ হইতে ইট গাজে হয় উতে হয় উট দীর্ঘতে উষার আলো করবে সবাই লুট রীতে ঋণের কথা ভেবে কেনা কাটা করো একতা আর ঐক্য দিয়ে সুখী সুখী ওজন মেপে ঔষধ খেয়ে সুস্থ থাকা চাই ওজন মেপে ঔষধ খেয়ে সুস্থ থাকা চাই অসীমা সীমা ছাড়া আর তো মাবুদ নামাজ পড়তে যাই অতি উজু করি আমি নামাজ পড়তে যাই অসীম নামাজ পড়তে যাই অতি অজু করে আমি নামাজ পড়তে যাই অতি অজু করে আমি নামাজ পড়তে যাই হ্যাঁ। হাজার শুকর দরবারে তার যিনি আমাকে তোমাকে সবাইকে ভালোবেসে সুন্দর করে সৃষ্টি করেছেন দিয়েছেন এক পলিময় নদীমাতৃক সুন্দর দেশ চলো না যিনি এমন নিয়ামত দিয়েছেন তাকে গানে গানে শুক্রিয়া জানাই এই নদী দেশে পলি দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছেন এই নদী দেশে পলি দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছেন এই নদী দেশে পলির দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে হাজার শকর দরবারে তার প্রশংসা গায় লক্ষ হাজার হাজার শকর দরবারে তার প্রশংসা গায় লক্ষ হাজার যিনি আমায় রহম দিয়ে যিনি আমার রহম দিয়ে সুস্থ রেখেছেন এই নদী দেশে পলি দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে মিষ্টি শীতল নদীর পানি ছায়ায় ঢাকা বন বনানি মিষ্টি শীতল নদীর পানি ছায়ায় ঢাকা বন বনানি প্রশংসা তার লক্ষ হাজার প্রশংসা তার লক্ষ হাজার যিনি দিয়েছেন এই নদী দেশে পলি দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে আকাশ ভরা তারার মেলা সাদা মেঘে চলছে ভেলা আকাশ ভরা তারার মেলা সাদা মেঘে চলছে ভেলা বিচিত্র বিশ্ব মেলা বিচিত্র বিশ্ব মেলা যিনি গড়েছেন এই নদী দেশে পলি দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে এই নদীর দেশে পলির দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে এই নদীর দেশে পলির দেশে যিনি আমায় ভালোবেসে সৃজন করেছে প্রিয় সাথীরা পড়ার সময় পড়া খেলার সময় খেলা এই কথাটি আমরা জানি তাই না কিন্তু শুধু জানলেই কি হবে এই কথাটি সর্বদা মনেও রাখতে হবে পড়ার সময় যে খেলতে নামে সে কোনোদিনও ভালো ফলাফল করতে পারে না পড়াশোনায় অবহেলার মাসুল তাকে সারা জীবন ধরে দিতে হয় খেলার মাঠে কেমনে যাব পড়ায় অনেক বাকি অনেক আমার শিখতে হবে কেমনে ভুলে থাকি খেলার মাঠে কেমনে যাব পড়ায় অনেক বাকি অনেক আমার শিখতে হবে কেমনে ভুলে থাকি খেলার মাঠে কেমনে যাব পড়ায় অনেক বাকি অনেক আমার শিখতে হবে কেমনে ভুলে থাকি বাংলা গণিত সমাজ কত পড়া পড়ে পড়ে নিজকে শুধু গড়া বাংলা গণিত সমাজ কত পড়া পড়ে পড়ে নিজকে শুধু গড়া অবহেলায় সময় গেলে সব হবে যে পাখি কেমনে ভুলে থাকি খেলার মাঠে কেমনে যাব পড়ায় অনেক বাকি অনেক আমার শিখতে হবে কেমনে ভুলে থাকি শেখার সময় শিখতে হলে ভুল সারা জীবন উঠবে তো মাসুল শেখার সময় শিখতে হলে ভুল সারা জীবন উঠবে তো মাসুল এখন সময় পুষিয়ে নেবার জ্ঞানের সুবাস মাখি কেমনে ভুলে থাকি খেলার মাঠে কেমনে যাব পড়ায় অনেক বাকি অনেক আমার শিখতে হবে কেমনে ভুলে থাকি পড়ে পড়ে যারা করে ভালো তাদের মুখে জয়ের মধুর আলো পড়ে পড়ে যারা করে ভালো তাদের মুখে জয়ের মধুর আলো তাদের মতো সামনে যাব নেই তো সময় বাকি কেমনে ভুলে থাকি খেলার মাঠে কেমনে যাব পড়ায় অনেক বাকি অনেক আমার শিখতে হবে কেমনে ভুলে থাকি খেলার মাঠে কেমনে যাব পড়ায় অনেক বাকি অনেক আমার শিখতে হবে কেমনে ভুলে থাকি অনেক আমার শিখতে হবে কেমনে ভুলে থাকি অনেক আমার শিখতে হবে কেমনে ভুলে থাকি অনেক আমার শিখতে হবে কেমনে ভুলে থাকি দর্শকবৃন্দ আমাদের দেশটির যেদিকে তাকাই সেদিকেই যেন মুঠো মুঠো সোনা ছড়ানো কোথাও ফুলে ফলে ছেয়ে আছে বনানি কোথাও বা তাল খেজুরের শাড়ি ঠায় দাঁড়িয়ে আছে কতই না সুন্দর প্রতি পলে পলে সাজানো এই দেশ সবুজ আদর দিয়ে গড়া আমার বাংলাদেশ সবুজ আদর দিয়ে গড়া আমার বাংলাদেশ যতই দেখি চোখ ভরে যায় মধুর নিশেষ সবুজ দিয়ে গড়া আমার বাংলাদেশ সবুজ দিয়ে গড়া আমার বাংলাদেশ কোথাও নদী আঁকা বাঁকা চলে সোনা ফসল পড়া গলে কোথাও নদী আঁকা বাঁকা চলে সোনা ফসল স্নেহের দূর অপার স্নেহের নজরানা পেশ সবুজ আদর দিয়ে গড়া আমার বাংলাদেশ সবুজ আদর দিয়ে গড়া আমার বাংলাদেশ কোথাও খেজুর তালে সারি আম জামান বসত বাড়ি কোথাও খেজুর তালে সারি আম জামান বসত বাড়ি সবুজ দিয়ে কে কেছে সবুজ দিয়ে কে কেছে এমন প্রতিবেশ যাদর দিয়ে গড়া আমার বাংলাদেশ শুভ চাদর দিয়ে গড়া আমার বাংলাদেশ ফুলে ফুলে ফলে ফলে কি সাজানো থাকে ঝিলের জলে চে থাকে আকাশ নিকেশ সবুজ দিয়ে গড়া আমার বাংলাদেশ শুভু আদর দিয়ে গড়া আমার বাংলাদেশ যতই দেখি ভরে যায় মধুর নিশেষ সবুজ আদর দিয়ে গড়া আমার বাংলাদেশ সবুজ আদর দিয়ে গড়া আমার বাংলাদেশ সবুজ দিয়ে গড়া আমার বাংলাদেশ আচ্ছা বন্ধুরা আপু আম্মু যখন তোমাদের পড়তে বসতে বলেন তখন কি তোমাদের খুব মন খারাপ হয় না না এটা কিন্তু একদম ঠিক না আমরা পড়ার সময় পড়ব আর খেলার সময় খেলবো ঠিক আছে তো না কেঁদো না পড়তে বসো খোকন সোনামণি শিখে শিখে বড় হবার সময় তো এখনই না কেদো না পড়তে বাসো খোকন মনি শিখে শিখে বড় হবার সময় তো এখনই না কেদো না পড়তে বাসো খোকন মনি শিখে শিখে বড় হবার সময় তো এখনই পড়ার সময় পড়াই দিও মন বুকের ভেতর শক্তি রাখো পড়ার সময় পড়াই দিও মন বুকের ভেতর শক্তি রাখো পড়ার সময় পড়াই দিও বুকের ভেতর শক্তি রাখো লেখা পড়া শেখে যারা লেখা পড়া শেখে যারা তারাই বড় ধনী না কেদো না পড়তে বাসো খোকন মনি শিখে শিখে বড় হবার সময় তো এখনই না কেঁদো না পড়তে বাসো খোকন সোনামণি শিখে শিখে বড় হবার সময় তো এখনই কোরআন পাকের প্রথম কালাম পড়ো সেই কথাটি আঁকড়ে তুমি ধরো কোরআন পাকের প্রথম কালাম পড়ো সেই কথাটি আঁকড়ে তুমি ধরো অন্ধ যেন শিক্ষা ছাড়ালো তার থাকে না সত্য চেনা অন্ধ যেন শিক্ষা ছাড়ালো তার থাকে না সত্য চেনার অন্ধ যেন শিক্ষা ছাড়ালো তার থাকে না সত্য চেনার চোখ শিক্ষা হলো আলো সেত শিক্ষা হলো আলো সেত সফলতার খুনি না কেঁদো না পড়তে বসো খোপন সোনামণি শিখে শিখে বড় হবার সময় তো এখনই না কেঁদো না পড়তে বসো খোকন সোনামণি শিখে শিখে বড় হবার সময় তো এখনি শিখে শিখে বড় হবার সময় তো এখনি শিখে শিখে বড় হবার সময় তো এখনি বন্ধুরা ইসলামের সোনালী অতীতের সেই শান্তিময় দিনগুলো আবার কবে ফিরে আসবে যখন মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না কবে আবার সেই সোনালি দিনের দুয়ার খুলবে সোনালি সেদিন কবে খুলবে দুয়ার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে নায়া সোনালি সেদিন কবে খুলবে দুয়ার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে নায়া সোনালি সেদিন কবে খুলবে দুয়া ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে মজুলো মাসহায় বিচার পাবে ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে মজুলো মাসহায় বিচার পাবে বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয় বুক থেকে নেমে যাবে কষ্টের ভার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিবৃতে ঝরবে না আর সোনালি সেদিন কবে খুলবে দুয়ার পবিত্র আলোতে ভরবে উঠুন হিংসা ক্রোধ হবে বন্ধ মানুষ মানুষ হবে মধুর স্বজন ছুটবে মৃগনাভি গন্ধ পবিত্র আলোতে ভরবে উঠুন হিংসা ক্রোধ হবে বন্ধ মানুষ মানুষ হবে মধুর সজন ছুটবে মৃগুনাভি গন্ধ উপকারী মানুষের মনের ভাই দেশ ভরে উঠবে সবুজ রাঙায় উপকারী মানুষের মনের ভাই দেশ ভরে উঠবে সবুজ রাঙায় ইনসাফ আদলের সজীব ধারায় দূর হয়ে যাবে সকল আধার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিবৃতে ঝরবে নায়া সোনালি সেদিন কবে খুলবে দুয়ার ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিবৃতে ঝরবে নায়ার সোনালি সেদিন কবে খুলবে দুয়ার সোনালি সেদিন কবে খুলবে দুয়ার সোনালি সেদিন কবে খুলবে দুয়ার সোনালি সেদিন কবে খুলবে দুয়ার এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি একটি মাত্র শক্তির ইশারায় পরিচালিত হয় কিন্তু কোন সে শক্তি নিশিগন্ধা ফুল এমন সুরভি কোথায় পেল কোন ব্যথায় সূর্যমুখী সবসময় ঝুঁকে থাকে কার হুকুমে এমন ঝকঝকে হাসি হেসে শাপলা ফুটে ভেবে দেখেছো কি কখনো ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি ছল ছল ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি ছল ছল ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি ওরে জুই চামেলি বল কোথায় পেলি ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি ওরে জুই চামেলি বল কোথায় পেলি কোথা পেলি এই ঘ্রাণ টলমল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় আখি ছল ছল ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় আখি ছল ছল ওরে সাপলা সাদা ওরে হাসির ধাধা ওরে সাপলা সাদা ওরে হাসির ধাধা কেন এত হেসে যাসি তুই হাসি ভরা মুখ তুই কোথা পেলি বল ওরে সাপলা সাদা ওরে হাসির ধাধা ওরে সাপলা সাদা ওরে হাসির ধাধা কেন এত হেসে যাস তুই হাসি ভরা মুখ তুই কোথা পেলি বল ওই জাদুর চোখে ফুটে তারার মেলা মিটি মিটি মিটি মিটি মায়ার খেলা ওই জাদুর চোখে ফুটে তারার মেলা মিটি মিটি মিটি মিটি মায়ার খেলা নীলাকাশে ভরে কেন বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি ছল ছল ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি চলো চল ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথা আখি ছল ছল কোন সে ব্যথা আখি ছল ছল কোন সে ব্যথা আখি ছল ছল কোন সে ব্যথা আখি অপরূপ প্রকৃতিতে ঘেরা এই আমাদের দেশ এর মাটির মায়া উদাসী বনের ছায়া আমাকে দারুণভাবে টানে সব মিলে মনে হয় এ দেশটি একটি অপরূপ শিল্পকলা তাই না বন্ধুরা এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান বাউল বাতাস উড়ায় আমার স্বাধীনতার সবুজ নিশান এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান এখানে আমার মাটির মায়া এখানে উদাসী নীরব ছায়া এখানে আমার মাটির মায়া এখানে উদাসী নীরব ছায়া এখানে বনানি যেন ভরে দেয় প্রাণ এখানে বনানি যেন ভরে দেয় প্রাণ আমার সাহসের গান এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান চেয়ে চেয়ে দেখি ওই নদী চলা বিস্মিত কেমন শিল্পকলা চে চেয়ে দেখি ওই নদী চলা বিস্মিত কেমন শিল্পকলা এখানে আকাশ নিঝুম হলে বিমুগ্ধ মমতায় জোছনা জলে এখানে আকাশ নিঝুম হলে বিমুগ্ধ মমতায় জোছনা জলে জলে কত জোনাকিরা ঢেলে মন প্রাণ জলে কত জোনাকিরা ঢেলে মন প্রাণ আমার সাহসের গান এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান বাউল বাতাস পুরায় আমার স্বাধীনতার সবুজ নিশান এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান এ দেশ আমার মাটি আমার আমার সাহসের গান বন্ধুরা তোমরা কি খুব সকালে ঘুম থেকে ওঠো ফজরের নামাজ পড়ো নাকি অলসতায়গা এলিয়ে দিয়ে সময়টাকে পার করে দাও না না এটা কিন্তু মোটেও ঠিক নয় এগুলো করলে কিন্তু কেউ আর তোমাদের আদর করে গালে চুমু এঁকে দেবে না বুঝলে তো খুব সকালে উঠল না যে জাগলো না ঘুম থেকে কেউ দিও না তার কাপলে একটিও চুমেকে খুব সকালে উঠল না যে জাগলো না ঘুম থেকে কেউ দিও না তার কাপলে একটিও চুমেকে খুব সকালে উঠল না যে জাগলো না ঘুম থেকে কেউ দিও না তার কপলে একটিও চুমেকে মাজল না দাঁত অলসতায় মুখ ধুল না কোনো কথায় মাজল না দাঁত অলসতায় মুখ ধুল না কোনো কথায় লজ্জা দিও সবাই তাকে আস্ত হতুম ডেকে কেউ দিও না তার ককুলে একটিও চুমেকে পড়ল না যে আলস মাজর ফের দেখালো নানা নজর পড়ল না যে আলস মাজর ফের দেখালো নানা নজর ডাকলো আব্বু আম্মু তবু বেরোয়নি রুম থেকে কেউ দিও না তার কপলে একটিও চুমেকে ডাকলো দোয়েল টুনি টোনা জলদি ওঠো খোকন সোনা ডাকলো দোয়েল টুনি টোনা জলদি ওঠো খোকন সোনা নইলে আগে উঠবে সুরজ আলোর কুসুম মেখে কেউ দিও না তার কপলে একটিও চুমেকে বসলো না যে সকাল বেলায় পড়তে ভীষণ অবহেলায় বসলো না যে সকাল বেলায় পড়তে ভীষণ অবহেলায় কেউ দিও না তার টেবিলে যা আর রুম রেখে কেউ দিও না তার কপলে একটিও জুমেকে খুব সকালে উঠলো না যে জাগলো না ঘুম থেকে কেউ দিও না তার কপলে একটিও চুমেকে খুব সকালে উঠলো না যে জাগলো না ঘুম থেকে কেউ দিও না তার কপলে উঁচু চুমেকে কেউ দিও না তার কপলে একটিও চুমেকে কেউ দিও না তার কপলে উঁচু চুমেকে কেউ দিও না তার কপলে একটিও চুমেকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হ্যাঁ কবির বাণী আসলেই সত্যি আমাদের দেশটা একটা সাজানো ছবির মতো তার ছবি আমার মন যে পাগল করে তার ছবি আমার মন যে পাগল করে তার ছবি আমার মন যে পাগল করে সেই রঙের ছটায় চোখ ভরে যায় রঙের ছটায় চোখ ভরে যায় হৃদয় আমার ভরে তার ছবি আমার মন যে পাগল করে তার ছবি আমার মন যে পাগল করে নীলে বাহার আকাশ ভরে তার তারার মেলা আহা কি যে চমৎকার নীলের বাহার আকাশ ভরে তারার মেলা আহা কি যে চমৎকার তার জোছনা ধরা ঝলমলিয়ে জোছনা ধরা ঝলমলিয়ে অঝুর ধরায় ঝরে তার ছবি আমার মন যে পাগল করে তার ছবি আমার মন যে পাগল করে সবুজ মাখা মাঠ বনানি শেষে ছোট্ট নদী দেখো চলছে হেসে হেসে সবুজ মাখা মাঠ বনানি শেষে ছোট্ট নদী দেখো চলছে হেসে হেসে তার দরদ ভরা পাখ পাখালি দরদ ভরা পাখ পাখালি কিচির মিচির করে তার ছবি আমার মন যে পাগল করে তার ছবি আমার মন যে পাগল করে আলোর ঘুড়ি পশ্চিমে যায়ুরি সন্ধ্যা নামে ওই রাঙা সুরে সুরে আলোর ঘুড়ি পশ্চিমে যায়ুরে সন্ধ্যা নামে ওই রাঙা সুরে সুরে কালো চাদর দেয় ঢেকে তার কালো ছবির পরে তার ছবি আমার মন যে পাগল করে তার ছবি আমার মন যে পাগল করে সেই রঙের ছটায় চোখ ভরে যায় রঙের ছটায় চোখ ভরে যায় হৃদয় আমার ভরে তার ছবি আমার মন যে পাগল করে তার ছবি আমার মন যে পাগল করে তার ছবি আমার মন যে পাগল করে শান্তিময় দিনগুলোর প্রত্যাশা কে না করে আমি তুমি সবাই তাই না বন্ধুরা বিশেষ করে আমাদের এই কচি সরল মনগুলি তো দারুণভাবে সেদিনে কামনা করছি যেদিন সমাজের কোথাও কোনো অন্যায় অবিচার দুর্নীতি আর হাহাকার থাকবে না কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বিদুনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পাতা কাদুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না অন্য কদাচার থাকবে নানাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমণী নিজন পথে ঘাটে কোনো জন কটু কথা কবে না কোনো জন পথে ঘাটে সম্পদে মোহে খুনার রাহা জানি হবে না একাকিনী নিরামণি নিজান পথে ঘাটে কোনো জান কটু কথা কবে না কোনো জান পথে ঘাটে সম্পদে মোহে খুনার রাহা জানি হবে না সেই দিনা না এই বেশি দূরে আর কিছু বাকি মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ না ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ না ভুলবে বন্ধুরা আমরা হাজার ভোরের পাখি কিচিরমিচির ডাকি ডাকি গোটা পৃথিবীর ঘুম ভাঙাবো সকল বাধা বিপদ পেরিয়ে আমরা চাঁদের হাসি আর ফুলের খান হয়ে ছড়িয়ে যাব সবার মাঝে আমরা হাজার ভোরের পাখি কিচির মিচির ডাকি ডাকি আমরা হাজার ভোরের পাখি কিচির মিচির ডাকি ডাকি আমরা হাজার ভোরের পাখি কিচির মিচির ডাকি ডাকি স্বপ্ন জেলে বুকের ভেতর দীপ্ত অফুরান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান আমরা হাজার ভোরের পাখি কিচির মিচি ডাকি ডাকি আমরা হাজার ভোরের পাখি কিচির মিচি ডাকি ডাকি স্বপ্ন জেলে বুকের ভেতর দীপ্ত অপুরাণ দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান আমরা হব চাঁদের আলো ফুলের মোহন ঘ্রাণ ভালোবাসার পরশ দিয়ে ভরবো সবার প্রাণ আমরা হব চাঁদের আলো ফুলের মোহন ঘ্রাণ ভালোবাসার পরশ দিয়ে ভরবো সবার প্রাণ আমরা হব চাঁদের আলো ফুলের মোহন ঘ্রাণ ভালোবাসার পরশ দিয়ে ভরবো সবার প্রাণ আমরা হব নদী চলবো নিরবধি আমরা হব নদী চলবো নিরবধি আমরা হব ঝর্ণা ধারা পাখির কলতান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান আমরা হাজার ভোরের পাখি কিচির মিচির ডাকি ডাকি আমরা হাজার ভোরের পাখি কিচির মিচির ডাকি ডাকি স্বপ্ন জেলে বুকের ভেতর দীপ্ত অফুরান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান আসুক বাধা আসুক বিপদ আসুক তুফান শত সবকিছুকে উপরে চলি আমরা অবিরত আসুক বাধা আসুক বিপদ আসুক তুফান শত সবকিছুকে উপরে চলি আমরা অবিরত আসুক বাধা আসুক বিপদ আসুক তুফান শত সবকিছুকে উপরে চলি আমরা অবিরত নয়তো কে হই ভীতু আমরা হব তিতু নয় কে হই ভীতু আমরা হব তিতু খোদাদ্রোহী লৌহ কপাট করব খানে খান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান আমরা হাজার ভোরের পাখি কিচির মিচির ডাকি ডাকি আমরা হাজার ভোরের পাখি কিচির মিচির ডাকি ডাকি স্বপ্ন জেলে বুকের ভেতর দীপ্ত অফুরান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান কুচকাওয়াজে ঘুম ভাঙাবো সকল মানুষের বিশ্ব জুড়ে আনবো আবার সমাজের রাসুলের কুচকাওয়াজে ঘুম ভাঙাবো সকল মানুষের বিশ্ব জুড়ে আনবো আবার সমাজ রাসুলের যে ঘুম ভাঙাবো সকল মানুষের বিশ্ব জুড়ে আনবো আবার সমাজের রাসুলের এই তো মোদের আশা বাঁচে বুকে বাসা এই তো মোদের আশা বাছে বুকে বাসা হাসি মুখে মনে সুখে করব জীবন দান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান আমরা হাজার ভোরের পাখি কিচির মিচির ডাকি ডাকি আমরা হাজার ভোরের পাখি কিচির মিচির ডাকি ডাকি স্বপ্ন জেলে বুকের ভেতর দীপ্ত অফুরান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান দিকে দিকে যাই শুনিয়ে নতুন দিনের গান বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে এলো আমাদের এই পর্বের আয়োজনের ডালি ফুল ম্যানার সিরিজের দ্বিতীয় ভিডিও অ্যালবামের জন্য তোমরা অপেক্ষায় থাকো আগামীতে আরও মজার মজার গান তোমাদের উপহার দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহ হাফেজ